রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তুমি করেছ আমায় সৃষ্টি তোমার নামে ঝরে অঝর বৃষ্টি তুমি দয়াবান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তোমার সৃষ্টি চন্দ্র তারা তোমার সৃষ্টি ঝর্ণা ধারা তোমার সৃষ্টি সাগরে নদী তোমার সৃষ্টি গ্রহ রবি তোমার সৃষ্টি চন্দ্র তারা তোমার সৃষ্টি ঝর্ণা ধারা তোমার সৃষ্টি সাগরে নদী তোমার সৃষ্টি গ্রহ রবি তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম বান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তোমার সৃষ্টি এই ধরনী তোমার সৃষ্টি বিছানু জমি তোমার সৃষ্টি বৃক্ষরাজি তোমার সৃষ্টি মানুষ সবই তোমার সৃষ্টি এই ধরনী তোমার সৃষ্টি বিছানো জমি তোমার সৃষ্টি বৃক্ষরাজি তোমার সৃষ্টি মানুষ তুমি রহমান রহিম রহমান তুমি দয়াবান অসীম বান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তুমি মুদের প্রভু আল্লাহ তালা যেদিকে তাকাই সব সৃষ্টি তোমার তোমার পথে যেন চলি সদা কবুল করো প্রভু জীবন আমার তুমি মোদের প্রভু আল্লাহ তালা যেদিকে তাকাই সবই সৃষ্টি তোমার তোমার পথে যেন চলি সদা কবুল কর প্রভু জীবন আমার তুমি চির অমলান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহের বান তুমি মহিয়ান তুমি করেছ আমায় সৃষ্টি তোমার নামে ঝরে অঝর বৃষ্টি তুমি দয়াবান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহের বান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহের বান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম বান তুমি মহিয়ান